করি মহাদিবসের শাস্তি আল্লাহর নিকটেই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور সাবধান নিশ্চয়ই উহারা তাহার নিকট গোপন রাখিবার জন্য উহাদের বক্ষ দ্বিভাঁজ করে সাবধান উহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে তিনি তাহা জানেন অন্তরে যাহা আছে নিশ্চয় তিনি তাহা সবিশেষ অবহিত ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত সুস্পষ্ট কিতাবের সবকিছুই আছে وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين আর তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন তখন তাহার আরস ছিল পানির উপর তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তাহা পরীক্ষা করিবার জন্য তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হইবে কাফিরা নিশ্চয়ই বলিবে ইহা তো সুস্পষ্ট জাদু ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون নির্দিষ্ট কালের জন্য আমি যদি উহাদের হইতে শাস্তি স্থগিত রাখি তবে উহারা নিশ্চয় বলিবে কিছু উহা নিবারণ করিতেছে সাবধান যেদিন উহাদের নিকট ইহা আসিবে সেদিন উহাদের নিকট হইতে উহা নিবৃত করা হইবে না এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করে তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور যদি আমি মানুষকে আমার নিকট হইতে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তাহার নিকট হইতে উহা প্রত্যাহার করি তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হইবে ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ সম্পদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিবে আমার বিপদ আপদ কাটিয়া গিয়াছে আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী إلا إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير কিন্তু যাহারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাহাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل তবে কি তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহার কিছু তুমি বর্জন করিবে এবং ইহাতে তোমার মন সংকুচিত হইবে এই জন্য যে তাহারা বলে তাহার নিকট ধন ভাণ্ডার প্রেরিত হয় না কেন অথবা তাহার সঙ্গে ফিরিস্তা আসে না কেন তুমি তো কেবল সতর্কারী এবং আল্লাহ সর্ববিষয়ের কর্ম বিধায়ক أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين তাহারা কি বলে সে ইহার নিজে রচনা করিয়াছে বলো তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা ইহার অনুরূপ দশটি স্বরচিত সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো ডাকিয়া নাও فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয় তবে জানিয়া রাখো ইহা তো আল্লাহরই ইলম মোতাবেক অবতীর্ণ এবং তিনি ব্যতীত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 ক্ষতিগ্রস্ত إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون যাহারা মুমিন সৎকর্মপরায়ণ এবং তাহাদের প্রতিপালকের প্রতি বিনয় অবনত তাহারাই জান্নাতের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون দল দুটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায় তুলনায় এই দুই কি সমান তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল আমি অবশ্যই তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী যেন তোমরা আল্লাহ ব্যতীত অপর কিছুর ইবাদত না করো আমি তো তোমাদের জন্য এক মর্মন্তুর দিবসের শাস্তি আশঙ্কা করি فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أرادلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين তাহার সম্প্রদায়ের প্রধানেরা যারা ছিল কাফির তাহারা বলিল আমরা তোমাকে তো আমাদের মতো মানুষ ব্যতীত কিছু দেখিতেছি না আমরা তো দেখিতেছি তোমার অনুসরণ করিতেছে তাহারাই যারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতে অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখিতেছি না বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা আমাকে বলো আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে আমি কি এই বিষয়ে তোমাদেরকে বাধ্য করিতে পারি যখন তোমরা ইহা অপছন্দ করো আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون হে আমার সম্প্রদায় ইহার পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ যাচনা করি না আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট এবং মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয় তারা নিশ্চিতভাবে তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে কিন্তু আমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায় ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون হে আমার সম্প্রদায় আমি যদি তাহাদেরকে তাড়াইয়া দেই তবে আল্লাহ হইতে আমাকে কে রক্ষা করিবে তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে আর না অদৃশ্যের সম্বন্ধে আমি অবগত এবং আমি ইহ বলি না যে আমি ফিরিস্তা তোমাদের দৃষ্টিতে যাহারা হেয় তাহাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাহাদেরকে কখনোই মঙ্গল দান করিবেন না তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্যক অবগত তাহা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তাহারা বলিল হে নু তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতিমাত্রায় সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনায়ন করো সে বলিল ইচ্ছা করিলে আল্লাহ উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করিতে চান তিনি তোমাদের প্রতিপালক এবং তাহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে বলো আমি যদি ইহা রচনা করিয়া থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হইব তোমরা যে অপরাধ করিতেছ তা হইতে আমি দায়মুক্ত وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون নুহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল যাহারা ইমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেহ কখনো ইমান আনিবে না সুতরাং তাহারা যাহা করে তর জন্য তুমি দুঃখিত হইও না واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যাহারা সীমা লঙ্ঘন করিয়াছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না তাহারা তো নিমজ্জিত হইবে ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون সে নৌকা নির্মাণ করিতে লাগিল এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইত তাহাকে উপহাস করিত সে বলিত তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব যেমন তোমরা উপহাস করিতেছ فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم এবং তোমরা অচিরেই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর তাহার উপর আপতিত হইবে স্থায়ী শাস্তি حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل অবশেষে যখন আমার আদেশ আসিল এবং উনুন উথলিয়া উঠিল আমি বলিলাম ইহাতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি যাহাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে তাহার সঙ্গে ইমান আনিয়াছিল অল্প কয়েকজন وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم সে বলিল ইহাতে আরোহণ করো আল্লাহর নামে ইহার গতি ও স্থিতি আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু وهي تجري بهم في موج كالجبال ونادى نوح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 وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ইহার পর বলা হইল হে পৃথিবী তুমি তোমার পানি গ্রাস করিয়া নাও এবং হে আকাশ ক্ষান্ত হও ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হইল নৌকা জুদি পর্বতের উপর স্থির হইল এবং বলা হইল জালিম সম্প্রদায় ধ্বংস হোক ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين নূহ তাহার প্রতিপালককে সম্বোধন করিয়া বলিল হে আমার প্রতিপালক আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য সে বিষয়ে আমাকে অনুরোধ করিও না আমি তোমাকে উপদেশ দিতেছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও সে বলিল হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি এজন্য আমি আপনার স্মরণ লইতেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব বলা হইল হে নু অবতরণ করা আমার পক্ষ হইতে শান্তি ও কল্যাণ সহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাহাদের প্রতি অপর সম্প্রদায় সমূহকে আমি জীবন উপভোগ করিতে দিব পরে আমা হইতে মর্মন্তুর শাস্তি উহাদেরকে স্পর্শ করিবে تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين এই সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহি দ্বারা অবহিত করিতেছি যাহা ইহার পূর্বে তুমি জানিতে না এবং তোমার সম্প্রদায়ও জানিত না সুতরাং ধৈর্য ধারণ করো শুভ পরিণাম মুত্তাকিদেরই জন্য وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون আজ জাতির নিকট উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون হে আমার সম্প্রদায় আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাচনা করি না আমার পারিশ্রমিক আছে তাহারই নিকট যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তোমরা কি তবু অনুধাবন করিবে না ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাহার দিকেই ফিরিয়ে আসো তিনি তোমাদের জন্য প্রচুর বাড়ি বর্ষণ করিবেন তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়া তোমাদের শক্তি বৃদ্ধি করিবেন এবং তোমরা অপরাধী হইয়া মুখ ফিরাইয়া লইও না قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين উহারা বলিল হে হুদ তুমি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনয়ন করো নাই তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করিবার নহি এবং আমরা তোমাকে বিশ্বাসী নহি إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون আমরা তো ইহাই বলি আমাদের উপাস্যদের মধ্যে কেহ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করিয়াছে সে বলিল আমি তো আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী হও নিশ্চয়ই আমি তাহা হইতে মুক্ত যাহাকে তোমরা আল্লাহর শরিক করো من دون دونه فكيدوني جميعا ثم لا تنظرون আল্লাহ ব্যতীত তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো অতঃপর আমাকে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 বলিল হে আমার সম্প্রদায় তোমরা কি ভাবিয়া দেখেছ আমি যদি আমার প্রতি পালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন তবে আল্লাহর শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে আমি যদি তাহার অবাধ্যতা করি সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াইয়া দিতেছ ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب হে আমার সম্প্রদায় ইহা আল্লাহরই উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও ইহাকে কোনো কষ্ট দিও না কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হইবে فعقروها فقال تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد غير مكذوب কিন্তু উহারা উহাকে বধ করিল অতঃপর সে বলিল তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করিয়া নাও ইহা একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হইবার নয় فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز যখন আমার নির্দেশ আসিল তখন আমি সালিহ ও তাহার সঙ্গে যাহারা ইমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম সেই দিনের লাঞ্ছনা হইতে তোমার প্রতিপালক তো মহাশক্তিমান পরাক্রমশালী وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাথ তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود যেন তাহারা সেখানে কখনো বসবাস করে নাই জানিয়া রাখো সামুদ সম্প্রদায় তো তাহাদের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল জানিয়া রাখো ধ্বংসই হইল সামুদ সম্প্রদায়ের পরিণাম ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আমার ফিরিস্তাগণ তো সুসংবাদ লইয়া ইব্রাহিমের নিকট আসিল তাহারা বলিল সালাম সেও বলিল সালাম সে অবিলম্বে এক কাবাবকৃত গোবৎস লইয়া আসিল فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط সে যখন দেখিল তাহাদের হস্ত উহার দিকে প্রসারিত হইতেছে না তখন তাহাদেরকে অবাঞ্ছিত মনে করিল এবং তাহাদের সম্বন্ধে তাহার মনে ভীতি সঞ্চার হইল তাহারা বলিল ভয় করিও না আমরা তো লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছি আর তাহার স্ত্রী দণ্ডায়মান এবং সে হাসিয়া ফেলিল অতঃপর আমি তাহাকে ইসাহাকের ও ইসাহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب সে বলিল কি আশ্চর্য সন্তানের জননী হইব আমি যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ ইহা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তাহারা বলিল আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করিতেছ হে পরিবারবর্গ তোমাদের প্রতি রহিয়াছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ তিনি তো প্রশংসার্হ ও সম্মানার্হ فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط অতঃপর যখন ইব্রাহিমের ভীতি দূরীভূত হইল এবং তাহার নিকট সুসংবাদ আসিল তখন সে লুতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সঙ্গে বাদ অনুবাদ করিতে লাগিল إن إبراهيم لحليم أواه منيب ইব্রাহিম তো অবশ্যই সহনশীল কোমল হৃদয় সতত আল্লাহ অভিমুখী يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير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 আমাকে হেও করিও না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই তাহারা বলিল তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা কি চাই তাহা তো তুমি জানোই قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد সে বলিল তোমাদের উপর যদি আমার শক্তি থাকিত অথবা যদি আমি আশ্রয় লইতে পারিতাম কোন সুদৃঢ় স্তম্ভের قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب তাহারা বলিল হে লুত নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফিরিস্তা উহারা কখনোই তোমার নিকট পৌঁছিতে পারিবে না সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাহির হইয়া পড়ো এবং তোমাদের মধ্যে কেহ পিছন দিকে তাকাইবে না তোমার স্ত্রী ব্যতীত উহাদের যাহা ঘটিবে তাহারও তাহাই ঘটিবে নিশ্চয়ই প্রভাত উহাদের জন্য নির্ধারিত কাল প্রভাত কি নিকটবর্তী নয় فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود অতঃপর যখন আমার আদেশ আসিল তখন আমি জনপদকে উল্টাইয়া দিলাম এবং উহাদের উপর ক্রমাগত বর্ষণ করিলাম প্রস্তর কঙ্কর مسومة عند ربك وما هي من الظالمين ببعيد যাহা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল ইহা জালিমদের হইতে দূরে নয় وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط মাদায়েনবাসীদের নিকট তাহাদের ভ্রাতা সুয়েবকে আমি পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই মাপে ও ওজনে কম করিও না আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখিতেছি কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করিতেছি এক সর্বগ্রাসী দিবসের শাস্তি ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين হে আমার সম্প্রদায় তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপিও ও ওজন করিও লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد উহারা বলিল হে সুয়েব তোমার সালাদ কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যাহার ইবাদত করিত আমাদেরকে তাহা বর্জন করিতে হইবে অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যাহা করি তাহাও তুমি তো অবশ্যই সহিষ্ণু ভালো মানুষ قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আমি যদি আমার প্রতি পালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি তাহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবন উপকরণ দান করিয়া থাকেন তবে কি করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব আমি তোমাদেরকে যাহা নিষিদ্ধ করি আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করিতে চাই আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে আমি তাহারই উপর নির্ভর করি এবং আমি তাহারই অভিমুখী ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح হে আমার সম্প্রদায় আমার সঙ্গে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে যাহা আপতিত হইয়াছিল নুহের সম্প্রদায়ের উপর অথবা হুদের সম্প্রদায়ের উপর কিংবা সালিহের সম্প্রদায়ের উপর আর লুতের সম্প্রদায় তো তোমাদের হইতে দূরে নয় واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো আমার প্রতিপালক তো পরম দয়ালু প্রেমময় قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز উহারা বলিল হে সুয়েব তুমি যাহা বলো তাহার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখিতেছি তোমার স্বজনবর্গ না থাকিলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিতাম আর আমাদের উপর তুমি শক্তিশালীও নও قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط সে বলিল হে আমার সম্প্রদায় তোমাদের নিকট কি আমার স্বজনবর্গ আল্লাহ অপেক্ষা অধিক শক্তিশালী তোমরা তাহাকে সম্পূর্ণ পশ্চাতে ফেলিয়া রাখিয়াছ তোমরা যাহা করো আমার প্রতিপালক অবশ্যই তাহা পরিবেষ্টন করিয়া আছেন ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب হে আমার সম্প্রদায় তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين যখন আমার নির্দেশ আসিল তখন আমি সুয়েব ও তাহার সঙ্গে যাহারা ইমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিয়াছিলাম অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নত জানু অবস্থায় পড়িয়া রহিল যেন তাহারা সেখানে কখনো বসবাস করে নাই জানিয়া রাখো ধ্বংসই ছিল মাদাইয়ানবাসীদের পরিণাম যেভাবে ধ্বংস হইয়াছিল সামুদ সম্প্রদায় ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আমি তো মুসাকে আমার নির্দেশনা বলি ও স্পষ্ট প্রমাণ সহ পাঠাইয়াছিলাম إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ফেরাউন ও তাহার প্রধানদের নিকট কিন্তু তাহারা ফেরাউনের কার্যকলাপের অনুসরণ করিত এবং ফেরাউনের কার্যকলাপ ভালো ছিল না সে কিয়ামতের দিন তাহার সম্প্রদায়ের অগ্রভাগে থাকিবে এবং সে উহাদেরকে লইয়া দোজকে প্রবেশ করিবে যেখানে প্রবেশ করানো হইবে তাহা কত নিকৃষ্ট স্থান وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও কত নিকৃষ্ট সে পুরস্কার যাহা উহাদেরকে দেওয়া হইবে ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد ইহা জনপদ সমূহের কতক সংবাদ যাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি উহাদের মধ্যে কতক এখনো বিদ্যমান এবং কতক নির্মূল হইয়াছে وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আমি উহাদের প্রতি জুলুম করি নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল যখন তোমার প্রতিপালকের বিধান আসিল তখন আল্লাহ ব্যতীত যে ইলা সময়ে তাহারা ইবাদত করিত তাহারা উহাদের কোনো কাজে আসিল না তাহারা ধ্বংস ব্যতীত উহাদের অন্য কিছু বৃদ্ধি করিল না এইরূপেই তোমার প্রতিপালকের শাস্তি তিনি শাস্তি দান করেন জনপদ সমূহকে যখন ওরা জুলুম করিয়া থাকে নিশ্চয় তাহার শাস্তি মর্মন্তুত কঠিন যে আখিরাতের শাস্তিকে ভয় করে ইহাতে তো তাহার জন্য নিদর্শন আছে ইহা সেই দিন যেদিন সমস্ত মানুষকে একত্র করা হইবে ইহা সেই দিন যেদিন সকলকে উপস্থিত করা হইবে এবং আমি নির্দিষ্ট কিছু কালের জন্য উহা স্থগিত রাখি মাত্র যখন সেদিন আসিবে তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেহ কথা বলিতে পারিবে না উহাদের মধ্যে কেহ হইবে হতভাগ্য আর কেহ ভাগ্যবান فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق অতঃপর যাহারা হতভাগ্য তাহারা থাকিবে দোজগে এবং সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আত্মনাদ خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد সেখানে তাহারা স্থায়ী হইবে যতদিন আকাশ মণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন নিশ্চয় তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ পক্ষান্তরে যারা ভাগ্যবান তাহারা থাকিবে জান্নাতে সেখানে তাহারা স্থায়ী হইবে যতদিন আকাশ মণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন ইহা এক নির্বিচ্ছিন্ন পুরস্কার فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص সুতরাং উহারা যাহাদের ইবাদত করে তাহাদের সম্বন্ধে সংশয়ে থাকিও না পূর্বে উহাদের পিতৃপুরুষেরা যাহাদের ইবাদত করিত উহারা তাহাদেরই ইবাদত করে অবশ্যই আমি উহাদেরকে উহাদের প্রাপ্য পুরাপুরি দিব কিছুমাত্র কম করিব না ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়াছিলাম অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ ছিল যখন সময় আসিবে তখন অবশ্যই তোমার প্রতিপালক উহাদের প্রত্যেককে তাহার কর্মফল পুরাপুরি দিবেন উহারা যাহা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হইয়াছ তাহাতে স্থির থাকো এবং তোমার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহারাও স্থির থাকুক এবং সীমা লঙ্ঘন করিও না তোমরা যাহা করো নিশ্চয় তিনি তাহার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 এবং তিনি উহাদেরকে এই জন্যই সৃষ্টি করিয়াছেন আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান নাম পূর্ণ করিবই তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হইবেই وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين রাসুলদের ওই সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করিতেছি যদ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য এবং মুমিনদের জন্য আসিয়াছে উপদেশ ও সাবধান বাণী যাহারা ইমান আনে না তাহাদেরকে বলো তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করিতে থাকো আমরাও আমাদের কাজ করিতেছি এবং তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষা করিতেছি আকাশ মন্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং তাহারই নিকট সমস্ত কিছু প্রত্যান্বিত হইবে সুতরাং তুমি তাহার ইবাদত করো এবং তাহার উপর নির্ভর করো তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন